বারা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম হাসান রদিল্লাহ তাল্লাহ্নকে বলেছেন তুমি তাদের দোষ ত্রুটি বর্ণনা করো অথবা তাদের কুৎসার জবাব দাও তোমার সঙ্গে জিব্রাইল আলাহ সাল্লাম আছেন